ইবনু আব্বাস রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি স্কন্ধের গোস্ত দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলেন তারপর উঠে গিয়ে নতুনভাবে অজু না করেই সালাত আদায় করলেন